জাগো হে জওয়ান জাগো জাগো হে তরুণ সারা দুনিয়ায় দেখো চলছে আগুন দিকে দিকে ঝরে আজ মুমিনের খুন তুমিও যে ওঠো জ্বালাও আগুন চলো বাগদাদে চলো ফিলিস্তিনে ঢালো তাপ তখন শহীদ ময়দানে চলো বাগদাদে চলো ফিলিস্তিনে চলো তপ্ত খুনি শহীদি ময়দানে চলো কাশ্মীরে চলো আফগানে এসো অসীম জান্নাতের সন্ধানে নাও ভক্তি নাও হৃদয়ে ইসলামের দাও শক্তি দাও বাহুতে মুসলিমের চাও মুক্তি চাও পীড়িত মজলুমের এসো বিশ্ব মানব তার দুর্দিনে এসো বিশ্ব মানব তার দুর্দিনে চলো বাগদাদে চলো ফিলিস্তিনে ঢালো তাপ তখন শহীদি ময়দানে চলো কাশ্মীরে চলো আফগানে এসো অসীম জান্নাতের সন্ধানে ন্যায় অন্যায়ের লড়াই হোক আবার নাও হস্তে নাও আলির জুলফিকার রুখ জুলুম নির্যাতন অত্যাচার তোলো কাপন জালিম হৃদস্পন্দনে তোলো কাপন জালিম হৃদস্পন্দনে চলো বাগদাদে চলো ফিলিস্তিনে চলো তপ্ত খুন শহীদি ময়দানে চলো কাশ্মীরে চলো আফগানে এসো অসীম জান্নাতের সন্ধানে হুম হুম আধিপত্যবাদকে হবে রুখতে আজ তাই কণ্ঠে কণ্ঠে তোল সেই আওয়াজ দুর্দান্ত যৌবনের এই তো কাজ রুখা যায় না ঝঞ্ঝা কোনো বন্ধনে রুখা যায় না ঝঞ্ঝা কোনো বন্ধনে চলো বাচ্চা দেয় চলো ফিলিস্তিনে ঢালো তপ্ত খুন শহীদি ময়দানে চলো কাশ্মীরে চলো আফগানে এসো অসীম জান্নাতের সন্ধানে কোন যুদ্ধ নয় মমিন শান্তি চায় তবু জালিম কাফির কেন হাত বাড়ায় যদি না থাকে মজলুমের কোন উপায় জিহাদের আয়াত রয়েছে আনে জিহাদের আয়াত রয়েছে আনে চল বাগদাদে চল ফিলিস্তিনে ঢালো তপ্ত খুন শহীদ ময়দানে চল কাশ্মীরে চল আফগানে এসো অসীম জান্নাতের সন্ধানে জাগ হে জওয়ান জাগো জাগো হে তরুণ সারা দুনিয়ায় দেখো জ্বলছে আগুন দিকে দিকে ঝরে আজ মমিনের খুন তুমি অগর যে ওঠো জ্বালাও আগুন চলো বাগদাদে চলো ফিলিস্তিনে ঢালো তাপ তখন শহীদি ময়দানে চলো বাগদাদে চলো ফিলিস্তিনে ঢালো তাপ তখন শহীদি ময়দানে চলো কাশ্মীরে চলো আফগানে এসো অসীম জান্নাতের সন্ধানে চলো বাগদাদে চলো ফিলিস্তিনে ঢালো তাপ তখন শহীদ ময়দানে চলো কাশ্মীরে চলো আফগানে এসো অসীম জান্নাতের সন্ধানে হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম